नबी रो जमो जमोबारा के जेते मोन दीवाना नबी रो जमो बारा के जेते मोन दीवाना दया करे नसीब करो अमय मौला गमा दीना दया करे नसीब करो अमय मौला गमा দিহানা নবীজির রও জমোবারাক যেতে মন দিহানা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা আমি এক গুণগর দরবারে হাত তুলেছি যে তোমার আমি আশা নিয়ে বুকে ডাকি প্রভু তোমাকে বড় আশা নিয়ে বুকে ডাকি প্রভু তোমাকে ফিরায় না মাকে তব সাকাশে কামনা নবীজির রও জমো বারাকে যেতে নবীজির রও জমোবারাক যেতে মন দিও দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা বেকুলে মানসায় থাকে হবে কবুল মোনাজাত মিটাবো এই মনের জ্বালা করে তব ঘর জিয়ারাত বেকুলে মা আশায় থাকি হবে কবুল মোনাজাত মিটাবো এই মনের জ্বালা করে তব ঘর জিয়ারাত আমি অধম না ফরমান তুমি রহিম রহমান আমি অধম না ফরমান তুমি রহিম রহমান ফিরায় না আমাকে তব সাকাশে কামনা নবীজির রও জমো বারাকে যেতে দিওয়ানা নবীজির রও জমোবারক যেতে মন দিওয়ানা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা নবীজির রও জমোবারক যেতে মন দিওয়ানা নবীজির রও জমোবারক যেতে মন করে নসিব করো আমায় মৌলা গমদিনা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা নবীজির রও জমুবারক যেতে মন দিওয়ানা নবীজির রও জমুবারক যেতে মন দিওয়ানা দয়া করে নসিব করো আমায় মৌলা রে নসিব করো আমায় মৌলা গমদিনা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা দয়া করে নসিব করো আমায় মৌলা গমদিনা